তৌফিক দান করেন আল্লাহম আমিন সম্মানিত দর্শক মণ্ডলী কিতাবের দর্শ আলোচনার প্রারম্ভে কিতাবের যিনি লেখক ওনার বিষয়ে আমরা কিছু পরিচিতি হতে চাই যিনি কিতাব লিখেছেন ওনার নাম ইয়াহিয়া ওনার উপনাম আবু জাকারিয়া ওনার পিতার নাম শরফ দিমস্কে অধিবাসী তো ওনার পুরান নাম হবে আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শরফ আর নবাবি আর দিমাস্কি উনি জন্মগ্রহণ করেছেন দিমাস্ক সিরিয়ার রাজধানী দিমাস্কে নাওয়া নামক স্থানে ছয় শত একত্রিশ হিজড়িতে উনি জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই ইসলামের শিক্ষা অর্জনের জন্য যেমন ওনার পিতা ওনাকে ছোটোবেলা থেকেই শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আর ওনারও অধিক আগ্রহ ছিল এই ইলেম অন্বেষণের জন্য তো প্রাথমিক পর্যায়ে উনি ওনার বাড়ির পাশে একটি মাদ্রাসা থেকে এলেম অর্জন করেন এরপরে উনি দিমাসকে দারুল হাদিস রাহমানিয়া নামক একটি মাদ্রাসায় উনি আরও উচ্চ ডিগ্রি অর্জনের জন্য সেখানে লেখাপড়া শুরু করেন দশ বছর বয়স থেকেই কোরআনে মজিদ মুখস্থ ফিক এবং উসুলে ফিক এবং আরও এলিমের অন্যান্য প্রয়োজনীয় বইগুলি উনি সরাসরি মুখস্থ করা শুরু করে দেন এরপরে উনি ছয়শত একান্ন হিজড়িতে ওনার আব্বার সঙ্গে হজের উদ্দেশ্যে উনি রওয়ানা হয়ে যান এবং ওনার জীবনটি প্রায় ৩০ বছর যাবৎ যেভাবে উনি এলেম অর্জন করেছেন এবং এর পরের জীবনে উনি যেভাবে ওনার লেখনীয় জীবন চালু করেছেন তো ওনার জীবনের পুরাটা চিত্র আমরা ওনার কিছু বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে উনি কেমন ধরনের আলেম ছিলেন তো ওনার জীবনের বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্য এটা ছিল যে উনি অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন অর্থাৎ ব্রেন খুব বেশি মুখস্থর শক্তিটা ওনার খুবই বেশি মহাজ্জাব নামে একটি বড় গ্রন্থ সেখান থেকে উনি প্রায় এক চতুর্থাংশ উনি মুখস্থ করে ফেলে দেন এর সাথে সাথে ওনার আর বৈশিষ্ট্য সেটা হলেই যেমন ছিল ওনার মেধা ঠিক তেমনই উনি এলিম অর্জন করার জন্য নিজেকে অত্যন্ত বেশি প্রচেষ্টায় ব্যস্ত রাখতেন ছোটবেলা থেকে অত্যন্ত পরিশ্রম করে মেহনত করে কিতাবগুলি সুন্দর করে বুঝে উনি এলেম অর্জন করেছেন ওনার ছাত্র আলাউদ্দিন আল আত্মার উনি বলেন যে শেখ উনি প্রত্যেক দিন প্রায় বারোটি দর্শ নিতেন শেখদের কাছ থেকে ওনার ওস্তাদের কাছ থেকে প্রায় বারোটি করে ক্লাস নিতেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলি উনি অন্বেষণ করতেন পড়তেন এবং মেহনত করতেন যেমন উনি দরস নিতেন আল ওয়াসিদ নামক কিতাব থেকে দরস নিতেন মহাজ্জাব কিতাব আছে ওটার দর্শ নিতেন ঠিক তেমনই দারস ফি জামায় সাহি হাইন এই কিতাবের উপর দরস নিতেন ঠিক তেমনই সেহি মুসলিমের দরস নিতেন এভাবে উনি ওনার এলেম অন্বেষণ চালিয়ে যাচ্ছিলেন এটা হলো ওনার দ্বিতীয় বৈশিষ্ট্য যে অত্যন্ত মেহনতি ছিলেন এবং পারিশ্রমিক ছিলেন তৃতীয় যেটা বৈশিষ্ট্য সেটা হলো এই যে ওনাকে আল্লাপাক ওনার সময়ের বরকত দিয়েছেন অর্থাৎ অতি স্বল্প সময়ে বেশি এলেম অর্জন করেছেন এমনকি ওনার বয়স যখন ৩০ বছর হয়েছে তখন থেকে উনি কিতাব লেখা শুরু করেছেন আর যে কিতাবগুলি লিখেছেন যতগুলি কিতাব লিখেছেন সে সবগুলি কিতাব আজকে বিশ্বের সকল মুসলমানদের কাছে অত্যন্ত সুপরিচিত এবং সেই কিতাবগুলি অত্যন্ত গ্রহণযোগ্য যেমন ওনার কিতাব সারাহ সহি মুসলিম সহি মুসলিমের সারাহ উনি নিজে লিখেছেন প্রত্যেক আলেমরা ওনার এই সারাটাকে পড়েন এবং এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন দ্বিতীয় নম্বর কিতাব উনি লিখেছেন আল মজমু বড় একটি গ্রন্থ লিখেছেন ঠিক তেমনই লিখেছেন শারহুল মহাদ্দাব মহাদ্দাব কিতাবের উনি সরাহ লিখেছেন ঠিক তেমনই লিখেছেন রিয়াজুসালহীন যেটা নাকি আমাদের সামনে দর্শ আসছে রিয়াজুসালহীন এটা লিখেছেন ঠিক আল আরবাইন আর নবাবী এই কিতাবটি উনি লিখেছেন আত্মিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন এই ধরনের আরও অনেক গ্রন্থের উনি প্রণয়নকারী এবং উনি নিজে লিখেছেন এটা হলো ওনার একটা বৈশিষ্ট্য যে অতি স্বল্প বয়সে উনি এলেম অর্জন করে সেই এলেমটাকে আবার কিতাবের ভিতরে সংরক্ষণ করেছেন এবং সেই কিতাবগুলিও মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব আর একটি বৈশিষ্ট্য সেটা হলো এই যে আল্লাহ পাক ওনাকে যে শিক্ষকগুলি দিয়েছেন এলেম অর্জনের জন্য শিক্ষকগুলিও ছিল অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক যেমন এক শিক্ষকের নাম ইব্রাহিম বিন মৌসা আল মোরাদি আল উন্দুলুসি তিনি একজন বড় আলেম বড় পায়ার আলেম যার কাছ থেকে উনি ইলেম অন্বেষণ করেছেন খালেদ বিন ইউসুফ আল নাবলাসি উনি একজন বড় শেখ ঠিক তেমনই ইবনে কুদামা আল মকদাসি ইনি একজন বড় শেখ এভাবে আরও বড় বড় শেখের কাছ থেকে উনি এলেম অর্জন করার সুযোগ পেয়েছেন তো যেরকম উনি বড় বড় শেখের কাছ থেকে এলেম অন্বেষণ করেছেন ঠিক তেমনই আল্লাপাক ওনার মাধ্যমেও বড় বড় ছাত্র তৈরি করেছেন সুবাহান তার ভিতরে আলাউদ্দিন আল আত্মার একজন ওনার বড় বিশিষ্ট ছাত্র শামসুদ্দিন আর নাকিব ইনি একজন বড় ছাত্র শামসুদ্দিন জাওয়ান ইত্যাদি ইত্যাদি আরও একাধিক ছাত্র বহু ছাত্র আল্লাপাক ওনার মাধ্যমে আল্লাপাক তৈরি করেছেন তো এটা হলো ইমাম নবাবী রাহেমাহুল্লাহ যার জীবনে আপনাদের সামনে আলোচনা করে আসছি তো এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন peace TV Bangla Sundays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world?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 মণ্ডলী ইমাম নবী রাহিমহল্লার জীবনে আপনাদের সামনে আলোচনা করছিলাম তো ওনার জীবনের যে কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি তো বলেছি যে আল্লাহ পাক ওনাকে যেরকম মেধা দিয়েছেন সেরকম প্রচেষ্টা করার তৌফিকও দান করেছেন এবং অতি অল্প সময়ে উনি ওনার এলেমটাকে কাজেও লাগিয়েছেন এবং ওনার অধিক শিক্ষক এবং ছাত্র যেগুলি দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে এলেমের জন্য কবুল করে নিয়েছেন ঠিক তেমনই তেনার আর একটি বৈশিষ্ট্য ছিল সেটা হলেই যে একজন বা আমল আলেম ছিলেন অর্থাৎ উনি যা কিছু পড়তেন সেটা তার উপর আমল করতেন এবং অত্যন্ত পরহেজগার এবং মোত্তাকি ব্যক্তি ছিলেন এমনকি ওনার জীবনের চলার ধারাটা অত্যন্ত স্বাভাবিক এবং হালকা জীবনযাপন করতেন খাওয়া পড়ার প্রতি ওনার তেমন কোনো গুরুত্ব ছিল না সব সময় যেন নিজেকে এলিমের খেদমত এবং এবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন এমনকি খাদ্যে উনি এমন জিনিস গ্রহণ করতেন না ফল ফ্রুট ইত্যাদি এগুলি বেশি যেগুলি বিলাসিতা জীবন এগুলি বিষয়ে উনি অনেক বেশি গুরুত্ব দিতেন না এবং সালাদ জাতীয় জিনিসও ফল ফ্রুট এগুলি কম খাতেন যেন এর দ্বারা মেধা তরল না হয়ে যায় তো এরকম একজন পরহেজগার মোত্তাকি আল্লাহ রবলি উনি ওনার এই রিয়াজুসালেহীন গ্রন্থটি আমাদের জন্য রেখে গিয়েছেন যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করব তো উনি ছয় শত ছিয়াত্তর হিজড়িতে রাজব মাসের চব্বিশ তারিখে উনি ওনার জন্মস্থান দিমেশকের নাওয়া নামক স্থানে ওনার পিতার নিকটে অসুস্থ হওয়ার পর সেখানে তিনি এন্তেকাল করেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজাউন আল্লাহম্মা ফিরিলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আফানহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি খালাহু আয়াল্লাহ তুমি শেখ ইমাম নববীকে তুমি তাকে উত্তম বদলা দান করো আয় আল্লাহ তুমি তাকে জান্নাতুল সে আল্লাহ তুমি তাকে স্থানে বানিয়ে দাও আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী যেই কিতাবটি আলোচনার জন্য নিয়ে এসছি এই কিতাবের লেখকের বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম এখন যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই কিতাবটি কেমন রেয়াজুসালেহীন সালেহীন এই কিতাবটি কেমন এখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তো এতটুকু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে পারি সেটা হলে এই কিতাবটি উনি প্রণয়ন করেছেন যেই বইগুলি থেকে বিশ্বের সকল আলিমদের নিকটে যে ছয়টি বই প্রসিদ্ধ হাদিসের বই আছে বোখারি মুসলিম এরপরে আবু দাউদ নেসাই তিরমিজি ইবনে মাজা এই ছয়টি গ্রহণযোগ্য কিতাব থেকে উনি ওনার এই রিয়াজ সালেহীনের হাদিসগুলি সংরক্ষণ করেছেন ঠিক তেমনই ইমাম মালিকের কিতাব মোয়াত্তা ইমাম মালিক ঠিক তেমনই আর কিতাব ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব থেকে উনি অত্যন্ত শুদ্ধ বিশুদ্ধ হাদিস উনি এখানে নিয়ে এসছেন তো এই কিতাবে সর্বমোট হাদিস আছে আঠারোশো ছিয়ানব্বই হাদিস আঠারোশো ছিয়ানব্বইটি হাদিস এই কিতাবের মধ্যে রয়েছে এবং চারশোটি তেইশ কোরআনের আয়াত রয়েছে আর এই কিতাবটি মূলত আসলে ফাজাইলের ক্ষেত্রে কিতাবটি উনি লিখেছেন ফাজাইল বলতে মানুষদেরকে আমলের বিষয়ে উদ্বুদ্ধ করা এটা হলো ফাজাইল যে এই কাজ করলে কি ফজিলত হবে এই কাজ করলে কি ফজিলত হবে তো আমি মনে করি ওনার এই কিতাবে একজন মানুষের তার ছোটকাল কাল থেকে নিয়ে বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সবগুলি বিষয় উনি বিশুদ্ধ হাদিস থেকে অধ্যায় অধ্যায় ভাবে উনি এই বইয়ে নিয়ে এসছেন যেমন ওনার বইয়ের প্রথম শুরু করেছেন বাবুল এখলাস অর্থাৎ আমি যে আমল করব আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য হওয়া দরকার ঠিক তেমনই তৌবার অধ্যায় আছে ঠিক তেমনই তাকোয়ার অধ্যায় আছে সুন্নতের উপর আমল করার অধ্যায় আছে নেক আমল দ্রুত করা দরকার এ বিষয়ে অধ্যায় আছে হ্যাঁ সালাতের বিষয়ে অধ্যায় আছে আজকার জিকিরের বিষয়ে অধ্যায় আছে অর্থাৎ আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন আমলের ক্ষেত্রে সব বিষয়ে এই হাদিসে উনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে হাদিসটি আপনাদের সামনে একটু পরেই আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ তালা আমি মনে করি রিয়াজুস সালেহীনের মতো একটি বই মুসলিম জাহানের প্রত্যেক মুসলিম ব্যক্তির প্রত্যেকের বাড়িতেই এই এমন একটি কিতাব থাকা দরকার যে কিতাবটি নিজে পড়বে এবং পরিবারকে পড়াবে শুধু তাই নয় আমরা দেখি বিশ্বের বহু আনাচে কানাচে বিশেষ করে আরব দেশে ইমামরা প্রায় সালাতের পরে এই রিয়াজুস সালেহিনের বই থেকে ওনারা দরজ দেন তো এই কিতাবটি গুরুত্বর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব যেই কিতাবটি আপনাদের সামনে দর্শে নিয়ে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্যবাদ বলে মনে করছি আমি মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি হে রব্বুল আলমিন তুমি তোমার রহমতে তুমি তোমার দয়ায় উক্ত কিতাবের দরসটি সুন্দরভাবে উপস্থাপন করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন আমি এ বিষয়ে আর দীর্ঘায়ু না করে আমি মনে করি মূল বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি তো ইমাম নবাবী রাহিমহল্লা উনি ওনার এই মূল্যবান কিতাব উনি যে বিষয় দিয়ে শুরু করেছেন এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা কি উনি অধ্যায় বেঁধেছেন হেডিং বেঁধেছেন হেডিংটা কি বাবুল এখলাস ওয়া এহজারুন্নিয়তি ফি জামি ইল আমালি ওয়াল আকওয়াল ওয়াল আহওয়ালিল বা রিজাতি ওয়াল খফিয়া প্রকাশ্য অপ্রকাশ্যের সকল কর্ম ও কথা ও সকল অবস্থায় নিয়তকে খালেজ করা প্রকাশ্য অপ্রকাশ্য কাজ কথা এবং সব বিষয়ে আমাকে কি করতে হবে নিয়ত করতে হবে কি করতে হবে নিয়ত করতে হবে ওয়া এখলাসুন্নিয়া এবং নিয়তটা একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে এই অধ্যায়টি বাধার পরে উনি সর্বপ্রথম ওই হাদিসটি নিয়ে এসেছেন যেই হাদিসটি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উনিও ওনার কিতাব সাহিহল বুখারি যখন শুরু করেছেন উনিও সর্বপ্রথম এই হাদিস থেকে শুরু করেছেন আসুন হাদিসটা শুনি কি হাদিস হাদিসটি যাওয়ার পূর্বে উনি কয়েকটি আয়াত নিয়ে এসেছেন যেই আয়াতগুলি প্রমাণ করে যে আমলের জন্য নিয়ত অপরিহার্য এবং আল্লাহ তালা আমাদের বাহ্যিক আমল দেখেন না উনি আসলে আমাদের কি নিয়তে করছি এটা উনি দেখেন এ বিষয়ে সুরায় বাইনার পাঁচ নম্বর আয়াত উনি সর্বপ্রথমে উল্লেখ করেছেন আয়াতটি কি ওয়ামা উমিরু ইল্লাহ মুখলিসিন ওয়ামা উমিরু ইল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন তারা তার আনুগত্যে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহরই এবাদত করে অর্থাৎ মানুষকে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি যে এবাদতটা করবে যেই আনুগত্যটা করবে এটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য নির্দেশ দিয়েছেন যে তুমি যা এবাদত করবে এটা কার জন্য হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য এরপরে যেটা উনি আয়াত নিয়ে এসেছেন এই কুরবানির গোস্ত আল্লাহর কাছে কি পৌঁছে লাইয়ানা গোস্ত পৌঁছে না ওলা দিমা ওহা রক্ত পৌঁছে না ওলা কিংনালহু তাকোয়া মিনকুম আল্লাহ কি দেখেন তাকোয়া দেখেন কেন কুরবানি দিচ্ছেন কি উদ্দেশ্য এটা আল্লাহ দেখেন এরপরে উনি যে আয়াত নিয়ে এসেছেন সে আয়াতটি সুরে আল ইমরানের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলম বলেন قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله قل হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন তুখফু কুল হে নবী সাল্লাম আপনি মানুষদেরকে বলে দেন ইন তুখফু মা ফি সুদুরিকুম তোমার অন্তরে যা আছে এটা তুমি গোপন রাখো আউ তুবুদুহু অথবা এটাকে তুমি প্রকাশ করো ইয়া আলামহুল্লাহ আল্লাহ তালা জানবেন অর্থাৎ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর মানুষের অন্তরে কি আছে সেটা আল্লাপাক ভালো জানে এই তিনটি আয়াত দ্বারা ইমাম নবাবী রাহিমহল্লা উনি যে জিনিসটি আমাদেরকে বুঝাইতে চেয়েছেন সেটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরকে দেখবেন বাহ্যিক আমল যেটা করব এই আমলটা একমাত্র কার জন্য হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য হতে হবে তো আমি এ বিষয়ে বেশি ব্যাখ্যায় না যে সরাসরি উনি যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি হাদিসটি হলো এই আন আমিরুল মুমিনিন আবি হাফসিন ওমর আবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته ইলাল্লাহি ওয়ারাসুলি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়ারাসুলি ওমান কানাত হিজরতুহু লি দুনিয়া ইউসিবুহা অবিমরাতি ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই মুত্তাফাকুন আলাই হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বোখারি এবং মুসলিম রাহেমাহুল্লাহ হাদিসটির সার তর্জমা অর্থ সেটা হলেই ইন্নামাল আমালু বিনিয়াত নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্নামা লিকুল্লিমরি ইম্মা নাওয়া মানুষ ওটাই পাবে যেটার সে নিয়ত করবে যেমন নিয়ত করবে তেমনই সে ফল পাবে ফামান কানাত হিজরতহু ইলাল্লাহি ও রাসুলি যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে ফাহিজরতুহু ইলাল্লাহি রাসুলি তার এই হিজরতটি আল্লাহ এবং তার রসুলের দিকেই এটাকে গণ্য করা হবে ওমান কানাত হিজরত লি দুনিয়া ইউসিবুহা আর যদি কারো হিজরত হয় দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য আভিমুরা আতিয়ান কেহা অথবা কোনো নারীর সঙ্গে বিবাহের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে তাহলে এই হাদিস যেটা আমাদেরকে প্রমাণিত করে সেটা এই যে তিনজন ব্যক্তি হিজরত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একজন হিজরত করছে কেন যে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বলেছেন তাই আর আরেকজন হিজরত করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ওখানে গেলে ব্যবসা ভালো হবে আর আরেকজন হিজরত করছে যে না ওখানে গেলে আমার একটা সুন্দরী নারীর বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এখানেই সবারই তো নিয়ত আছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমার যার নিয়ত আছে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্ট জন্য হিজরত করা তাহলে ওই ব্যক্তির হিজরতটাই হবে সওয়াবের হিজরত আজকের আলোচনা এই পর্যন্তই বাকি আলোচনা আপনাদের সামনে পরবর্তী বৈঠকে নিয়ে আসব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ স্মানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান সমানতা কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায়